না তোমাদের দলবল তা যত বেশি হোক জেনে রেখো আল্লাহ রয়েছেন ইমানদারদের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون হে ইমানদারগণ আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তা থেকে বিমুখ হইও না আর তাদের অন্তর্ভুক্ত হইও না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে না নিঃসন্দেহে আল্লাহ তালার কাছে সমস্ত প্রাণীর তুলনায় তারাই মুখ ও বধির যারা উপলব্ধি করে না ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون বস্তুত আল্লাহ যদি তাদের মধ্যে কিছুমাত্র শুভ চিন্তা দেখতেন তবে তাদেরকে শুনিয়ে দিতেন আর এখনই যদি তাদের শুনিয়ে দেন তবে তারা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 الفضل العظيم হে ইমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তিনি তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আর কাফিররা যখন প্রতারণা করত আপনাকে বন্দি অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্য তখন তারা যেমন চক্রান্ত করত তেমনি আল্লাহ কৌশল করতেন বস্তুত আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ আর কেউ যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তবে বলে আমরা শুনেছি ইচ্ছা করলে আমরাও এমন বলতে পারি এ তো পূর্ববর্তী ইতিকথা ছাড়া আর কিছুই নয় وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِن كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِندِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ তাছাড়া তারা যখন বলতে আরম্ভ করে যে ইয়া আল্লাহ এই যদি তোমার পক্ষ থেকে আগত সত্য দিন হয়ে থাকে তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্থর বর্ষণ করো কিংবা আমাদের উপর বেদনাদায়ক আজাব নাজিল করো وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ অথচ আল্লাহ কখনই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবেন না وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياءه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون آه. তাদের মধ্যে এমন কি বিষয় রয়েছে যার ফলে আল্লাহ তাদের উপর আজাব দান করবেন না অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা দান করে অথচ তাদের সে অধিকার নেই এর অধিকার তো তাদেরই রয়েছে যারা পরহেজগার কিন্তু তাদের অধিকাংশই সে বিষয়ে অবহিত নয় وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصديه আর কাবার নিকট তাদের নামাজ বলতে শীষ দেয়া আর তালি বাজানো ছাড়া অন্য কিছুই ছিল না অতএব এবার নিজেদের কৃত কুফরির আজাবে স্বাদ গ্রহণ করো إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون নিঃসন্দেহে যেসব লোক কাফির তারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ যাতে করে বাধা দান করতে পারে আল্লাহর পথে বস্তুত এখন তারা আরো ব্যয় করবে তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে আর যারা কাফির তাদেরকে দোজখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون যাতে পৃথক করে দেন আল্লাহ অপবিত্র নাপাককে পবিত্র পাক থেকে আর যাতে একটির পর একটিকে স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন এবং পরে দোজোখে নিক্ষেপ করেন এরাই হল ক্ষতিগ্রস্ত উল্লিল্লাযীনা কাফারু ই ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين তুমি বলে দাও কাফিরদেরকে যে তারা যদি বিরত হয়ে যায় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হয়ে যাবে পক্ষান্তরে আবারও যদি তাই করে তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায় তারপর যদি তারা বিরত হয়ে যায় তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন আর তারা যদি না মানে তবে জেনে রাখো আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى ولذي القربى واليتامى والمساكين وبن السبيل إن كنتم آمنتم بالله إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير আর এ কথা জেনে রাখো যে কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গণিমত হিসেবে পাও তার এক পঞ্চমাংশ হল আল্লাহর জন্য রসুলের জন্য তার নিকট আত্মীয় স্বজনের জন্য এবং এতিম অসহায় ও মুসাফিরদের জন্য যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফয়সালার দিনে যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল আর আল্লাহ সবকিছুর উপরই ক্ষমতাশীল